তোমরা থাকো বন্ধু অপেক্ষায় সেদিন তো আর বেশি দূরে নয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় হাত পাখারি হবে রে বিজয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় সেদিন তো আর বেশি দূরে নয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় হাত পাখারি হবে রে বিজয় ধানার নৌকা ডুবে গেছে দুর্নীতি নই তুফানে তাই তো মানুষ রাস্তায় এলো হাত পাখার সমর্থনে হাত পাখার সমর্থনে ধানার নৌকা ডুবে গেছে দুর্নীতি নই তুফানে তাই তো মানুষ রাস্তায় এলো হাত পাখার সমর্থনে হাত পাখার সমর্থনে এবার একটা কিছু হয়ে যাবে এবার একটা কিছু হয়ে যাবে ভোটটা যদি ফিরে আয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় সেদিন তো আর বেশি দূরে নয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় হাত পাখারি হবে রে বিজয় চাচা মিয়ার বয়স শেষ দাঁড়ি পাল্লার সময় শেষ এই মুহূর্তে জাতির পাশে না দাঁড়ালে সর্বনাশ না দাঁড়ালে সর্বনাশ চাচা মিয়ার বয়স শেষ দাঁড়ি পাল্লার সময় শেষ এই মুহূর্তে জাতির পাশে না দাঁড়ালে সর্বনাশ না দাঁড়ালে সর্বনাশ এবার ইসলামী আন্দোলনের পালা এবার ইসলামী আন্দোলনের পালা দুর্নীতিবাজদের সময় শেষ তোমরা থাকো বন্ধু অপেক্ষায় সেদিন তো আর বেশি দূরে নয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় সেদিন তো আর বেশি দূরে নয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় হাত পাখারি হবে রে বিজয় যখন মোদের কেউ ছিল না তখন ছিলাম নিরুপায় এখনো মোদের সবই আছে তোমাদের আর কিসের ভয় তোমাদের আর কিসের ভয় যখন মোদের কেউ ছিল না তখন ছিলাম নিরুপায় এখনো মোদের সবই আছে তোমাদের আর কিসের ভয় তোমাদের আর কিসের ভয় এবার টালটু বল্টু বাদ দিয়ে ভাই এবার টালটু বল্টু বাদ দিয়ে ভাই পাখার সমর্থনে আয় সেদিন তো আর বেশি দূরে নয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় সেদিন তো আর বেশি দূরে নয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় হাত পাখারি হবে রে বিজয় রাজপথেতে ডাকছে মোদের পীর সাহেব ওই চর্ম নাই দলি বাদ দিয়ে ভাই এই মিছিলে জলদি আয় এই মিছিলে জলদিয়ায় রাজপথেতে ডাকছে মোদের পীর সাহেব ওই চর্ম নাই দলা দলি বাদ দিয়ে ভাই এই মিছিলে জলদিয়ায় এই মিছিলে জলদিয়ায় রেজাউল করিমের গর্জনেতে নাস্তিক মোরতাদ সব পালায় ফয়জুল করিমের হুঙ্কারেতে নাস্তিক মুরতাদ সব পালাই সেদিন তো আর বেশি দূরে নয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় হাত পাখারি হবে রে বিজয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় হাত পাখারি হবে রে বিজয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় সেদিন তো আর বেশি দূরে নয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় সেদিন তো আর বেশি দূরে না